দে বীর সেনা দল ওহে মুজাহিদ দেশারা দে বীর সেনা দল ওহে মুজাহিদ খোদার পথে জিহাদ করে ভাঙরে সবার নি রক্ত দিয়ে হলেও মোরা রক্ত দিয়ে হলেও মোরা গর্ব খোদার দিন দেশারা দে বীর সেনা দল ওহে মুজাহিদ দেশারা দে বীর সেনা দল ওহে মুজাহিদ খোদার পথে জিহাদ করে ভাঙরে সবার নি খোদার পথে জিহাদ করে ভাঙরে সবার নি ওই শোনা যায় মজলুমানের করুণার্তনাদ নির্যাতিত নিপীড়িত মুসলিম জনপদ ওই শোনা যায় মজলুমানের করুণার্তনাদ নির্যাতিত নিপীড়িত মুসলিম জনপদ ওই শোনা যায় মজলুমানের করুণার্তনাদ নির্যাতিত নিপীড়িত মুসলিম জনপদ মধুমালে ডাকে তোরা ডাকে দিতে দল দেশারা দে বীর সেনা দল ওহে মুজাহিদ দে বীর সেনা দল ওহে মুজাহিদ খোদার পথে জিহাদ করে সবার বিলাস প্রিয় হয়ে তোরা থাকিস নি আর বসে ইসলামেরই ঝান্ডা দেখোই দলছে যে আজ বুসে বিলাস প্রিয় হয়ে তোরা থাকিস নে আর বসে ইসলামেরই ঝান্ডা দেখোই দলছে যে আজ বুসে বিলাস হয়ে তোরা থাকিস নে আর বসে ইসলামেরই ঝান্ডা দেখো দলছে যে আজ বুসে জালিম বুসকে করতে খতম জালিম বুসকে করতে খতম চল রে ছুটে চল এ সারা দে বীর সেনা দল ওহে মুজাহিদ এ সারা দে বীর সেনা দল ওহে মুজাহিদ খোদার পথে জিহাদ করে ভাঙরে সবার নি খোদার পথে জিহাদ করে ভাঙরে সবার নি শান্তির নামে অশান্তি সে ছড়ায় দেশে দেশে বুঝে গেছি লাদেন নহে সন্ত্রাসী ওই বুসে শান্তির নামে অশান্তি সে ছড়ায় দেশে দেশে বুঝে গেছি লাদেন নহে সন্ত্রাসী ওই বুসে শান্তির নামে অশান্তি সে ছড়ায় দেশে দেশে বুঝে গেছি লাদেন নহে সন্ত্রাসী ওই বুসে মার্কিনীদের করতে দমন মার্কিনীদের করতে দমন চললে তোরা চল দেশারা দে বীর সেনা দল ওহে মুজাহিদ দেশারা দে বীর সেনা দল ওহে মুজাহিদ খোদার পথে জিহাদ করে ভাঙরে সবার নি খোদার পথে জিহাদ করে ভাঙরে সবার নি রক্ত দিয়ে হলেও মরা রক্ত দিয়ে হলেও মরা গর্ব খোদার দিন দেশারা দে বীর সেনা দল ওহে মুজাহিদ দেশারা দে বীর সেনা দল ওহে মুজাহিদ খোদার পথে জিহাদ করে ভাঙরে সবার নি খোদার পথে জিহাদ করে ভাঙরে সবার নি খোদার পথে জিহাদ করে ভাঙরে সবার নি খোদার পথে জিহাদ করে ভাঙরে সবার